يا رجائي يا رجائي يا رجائي يا رجائي يا رجائي বিসমিল্লাহ রহমান রহিম দুই হাজার সেপ্টেম্বরের শুরু থেকেই বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া এই নড়িয়ায় পদ্মা তীরবর্তী অঞ্চলে ব্যাপক ভাঙন শুরু হয় মাসের অর্ধেক পার হয়ে যাওয়ার পরেও এই ভাঙনের খবর আসছে এরই মধ্যে নড়িয়ার ভাঙনের খবর গণমাধ্যমে যতটুকু এসেছে তাতে দেখা যাচ্ছে হাসপাতাল স্কুল মসজিদ মাদ্রাসা গাছপালা ভিটে বাড়ি মাইলের পর মাইল পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে নড়িয়ার এই ভাঙনের পাশাপাশি পদ্মার আরেক প্রান্তে রাজবাড়ির দৌলতিয়া অঞ্চলেও ভাঙনের খবর চলে আসছে কোন কোন গণমাধ্যমে প্রকাশ হয়েছে পদ্মার এই ভাঙনের পূর্বাভাস আগেই জানানো হয়েছিল কিন্তু এক্ষেত্রে কোনো বড় রকমের ব্যবস্থা নেওয়া হয়নি যার ফলে গত এক মাস যাবৎ বা তার কাছাকাছি সময় যাবৎ যে ভয়াবহ ভাঙন হচ্ছে এ ভাঙনে আমরা বড় কোনো উদ্ধার তৎপরতা ভাঙন রোদে বড় রকমের কোনো পদক্ষেপ এবং এই সর্বশান্ত হওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য সরকারি বা বেসরকারি পর্যায়ে বিশাল কোনো ত্রাণ অথবা উদ্ধার তৎপরতা আমরা লক্ষ্য করিনি এটা একটা বেদনার ব্যাপার গত কয়েক সপ্তাহে নড়িয়ার যে ঘটনা গণমাধ্যমে একের পর এক এসেছে এর সঙ্গে দৌলতিয়ার যে ঘটনা এসেছে এই ঘটনার পর একটি প্রশ্ন সৃষ্টি হয়েছে আমাদের মনের মধ্যে সেটি হল যে বাংলাদেশে বিভিন্ন সময় দেখা যায় ঘূর্ণিঝড় তুফান দুর্যোগ বন্যা এসব সময় মানুষের ভেতরে ত্রাণ নিয়ে পাশে দাঁড়ানোর মানুষকে সহযোগিতা করার একটা আবেগ উদ্দীপনা এবং কর্মসূচি কাজ করে কিন্তু এবার নড়িয়ার পদ্মার ভাঙনে হাজারো হাজারো মানুষ যে ঘরবাড়ি ভিটেহীন হলেন অনেক হাসপাতাল স্কুল মসজিদ মাদ্রাসা চলে গেল নদীর ভেতরে পেটে জাতীয়ভাবে এটার জন্য উদ্ধার তৎপরতা ত্রাণ তৎপরতার কোনো লক্ষণ আমরা অন্তত গণমাধ্যমে দেখিনি তাদেরকে যেন আমরা পদ্মার গর্ভে ছেড়ে দেওয়াটা মেনেই নিয়েছি যে তাদের জন্য উদ্ধারেরও কিছু নেই সহযোগিতা করারও কিছু নেই আমাদের জাতীয় নৈতিকতা এবং জাতীয় যে চারিত্রিক সংহতির যে রূপ তার জন্যে এই ঘটনাটি অত্যন্ত বেদনাবহ এবং বিশেষ মন্দ রকমের ইঙ্গিতবাহী নদীর ভাঙন আসলে মানুষ নিজ থেকে ফেরাতে পারে না কিন্তু রাষ্ট্রীয় বড় রকমের উদ্যোগ নিলে ড্যাম নির্মাণ বাঁধ নির্মাণ অনেক সময় দেখা যায় যে সে ভাঙন রোধ করা যায় কিন্তু মানুষের যে সহযোগিতা মানুষের পাশে রাজধানী থেকে আশপাশের জেলাগুলো থেকে মানুষকে উদ্ধার করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য এর কোনো স্বতঃস্ফূর্ত আলামত দেখতে না পারাটা এটা অত্যন্ত বেদনাবহ পদ্মার ভাঙন সেই ভাঙনে বহু মানুষের সর্বশান্ত হওয়া সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে তাদেরকে উদ্ধার করতে না যাওয়া এগুলোর পাশাপাশি ব্যাপক কোনো সহানুভূতি থেকে যে তারা বঞ্চিত হয়েছেন এটা আমাদের জাতীয় দৈন্য এবং জাতীয় নৈতিক অবক্ষয়কে অনেক বেশি প্রকটিত করে তুলেছে মনে হয় আমরা অতি সাম্প্রতিককালে আমাদের দেশের রাজনীতি অথবা রাজনীতির অনিশ্চয়তা ব্যক্তিগত আচ্ছন্নতা নিজস্ব কেরিয়ার এবং প্রতিষ্ঠা অথবা জীবন জগৎ এগুলো নিয়ে এতটাই আচ্ছন্ন যে গোটা দেশে কোন দিকে কোন জনপদ ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের কোনো চোখ নেই মন নেই অথচ কোনো মুসলমান সমাজে কোনো দরদি সমাজে কল্যাণকামী সমাজে মানবিক সমাজে এরকম হওয়ার কথা ছিল না নুরিয়ার এই ঘটনার পর আমরা গত দুই একদিন আগে দেখেছি সরকারিভাবে বাঁধ নির্মাণ সহযোগিতা করার পদক্ষেপ ঘোষণা করা হয়েছে জানি না এতে কতটুকু সুফল হবে কিন্তু আমরা জাতির কাছে দুটি কথা বলতে চাই একটি হচ্ছে এ জাতির সামর্থ্যের সঙ্গে রাষ্ট্রীয় সামর্থ্যের সঙ্গে যেসব দুর্যোগের ক্ষেত্রে পূর্বাভাস দেওয়ার পর পদক্ষেপ নেওয়া সম্ভব সেখানে যেন আগেই পদক্ষেপ নেওয়া হয় ঘটনা ঘটার পরে যেন পদক্ষেপের হুড়ুহুড়ি না লাগে দুই যে কোনো দুর্যোগ এবং মানবীয় সংকটের ক্ষেত্রে জাতীয়ভাবে সহানুভূতি এবং ত্রাণ ও উদ্ধারের যে সংহতিপূর্ণ আবেগদীপ্ত পদক্ষেপ নেওয়া হয় সেটা যেন বজায় রাখা হয় যদি আমরা এগুলো থেকে বঞ্চিত হই অথবা নিজেদেরকে গুটিয়ে রাখি তাহলে দেশ হয়তো একটি দেশ থাকবে কিন্তু এক একটি অংশের মানুষের মন এক এক রকম বেদনায় আচ্ছন্ন থাকবে এদেশের সংহতি ঐক্য এবং এদেশের মানুষের জন্য এই অনুভূতিটা কল্যাণকর নয় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে প্রত্যেকের পাশে সুখে এবং দুঃখে দাঁড়ানোর তৌফিক দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين